ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টির ছবি তুমি মাহবুব খুদা শাহেদু জাহান তুমি মাহবুব খুদা শাহেদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান অগমুর প্যারা নবী তুমি যে সৃষ্টির ছবি তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে ইয়ানাবি তব কাছে পাই বেশ প্রাণ ইয়ানাবি তব কাছে পাই বেশ প্রাণ আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টির ছবি তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান তুমি মাহবুব বে খুদা শাহেদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান নূরে মুজাসাম তুমি রাহমাতে আলম তুমি নাবি আদম তুমি নূরে মুজাসাম তুমি রাহমাতে আলম তুমি নাবি আদম তুমি তুমি উম্মতের জান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ওগো মোর প্যারা নবী তুমি যা সৃষ্টির সবি তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ভালো যে বাস তুমি মরণে পাশ তুমি কবরে আসো তুমি ভালো যে বাস তুমি মরণে পাশ তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মুমিনের মান তোমারই ভালোবাসা মুমিনের মান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টির ছবি তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান তুমি মাহবুবে খুদা সাহেদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান আমার